يا رجائي يا رجائي يا رجائي يا رجائي يا رجائي বিসমিল্লাহির রহমানির রহিম গত ঈদুল আজহা দুই হাজার আঠারোর কয়েকদিন পর ঢাকার একটি প্রভাবশালী গণমাধ্যমে মানুষের দাম্পত্য জীবন ধ্বংস হওয়ার একটি খবর বড় রকম করে ছাপা হয়েছে সেখানে দেখানো হয়েছে যে ঢাকার মতো শহরে তালাক বা ডিভোর্স হচ্ছে প্রতিদিন প্রতি ঘন্টায় গড়ে একটি করে সেখানে ঢাকা চট্টগ্রাম সিলেট সহ বাংলাদেশের বেশ কয়েকটি বড় শহরের সিটি কর্পোরেশনগুলো থেকে পরিসংখ্যান নিয়ে এই খবরটি প্রচার করা হয়েছে আমাদের মতো দেশ এবং সমাজের জন্য এবং সকল সমাজের জন্য দাম্পত্য জীবন ভেঙে যাওয়ার এই হার এবং এই ব্যাপকতা এটা একটা মহামারীর মতো অত্যন্ত দুঃখজনক সংবাদ অত্যন্ত বেদনাবহ সংবাদ একটি সামাজিক বিপর্যয়ের সূচনাও এখান থেকে হতে পারে ওই রিপোর্টে এমন কিছু কারণ উল্লেখ করা হয়েছে এই ডিভোর্স বা তালাকের যেগুলো আমরা এখানে উল্লেখ করতে পারি এর সঙ্গে আমরা ভেবে দেখতে পারি যে আরো কিছু কারণ এখানে রয়েছে একটি কারণ উল্লেখ করা হয়েছে যৌতুক একটি কারণ উল্লেখ করা হয়েছে স্বামী বা স্ত্রীর মাদকাসক্তি আরো একটি কারণ উল্লেখ করা হয়েছে যে এ ধরনের ডিভোর্স বেশি হচ্ছে যেখানে কর্মজীবী বা চাকরিজীবী নারী রয়েছেন স্বামী স্ত্রীর অমিল হলে সেখানে খুব দ্রুত স্ত্রীর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় বিচ্ছিন্ন হওয়ার অথবা আবেদন জানানো হয় আমরা এ বিষয়টি নিয়ে খুব লম্বা চৌড়া আলোচনার এখানে সুযোগ নেই আমরা শুধু কয়েকটি কথা বলতে পারি যে স্বামী স্ত্রীর মিল না হওয়া বা অমিল হওয়া এটা অনেকগুলো কারণে হতে পারে একটি কারণ হচ্ছে দুজন মানুষের রুচি দুই রকম এটা ঘটে পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত এটা খুব বড় রকমের অস্বাভাবিক কোনো ব্যাপার নয় বড় রকমের নিন্দাজনক কোনো ব্যাপারও নয় যদি এর হারটা খুব সীমিত থাকে এবং স্বাভাবিক থাকে তারপরেও আমরা হাদিসের এই শব্দ মনে রাখতে পারি আবগাদুল হালালি ইলাল্লাহি আত্তালাক দাম্পত্য জীবনের পবিত্রতা দাম্পত্য বন্ধনের যে কাম্যতা যে সৌন্দর্য সেটা যে কোনো উপলক্ষেই ধ্বংস হলে সেটা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে অপছন্দনীয় একটি হালাল হিসাবে হাদিসের ভাষায় গণ্য হয়েছে দ্বিতীয় কারণ হতে পারে স্বামী বা স্ত্রী কারো মারাত্মক রকমের স্বাস্থ্যগত অসামর্থ্য মজবুরি মাজুরি এখান থেকেও তালাকের ঘটনা ডিভোর্সের ঘটনা ঘটতে পারে আমি যে দুটি কারণের কথা বললাম এ দুটির হার এত কম যদি শুধু এ দুটি কারণে এই ঘটনাগুলো ঘটে থাকে তাহলে এটা আমাদের সামাজিক জীবনে কোনো বড় রকমের দুঃসংবাদ বয়ে আনার কথা নয় কিন্তু যে হার এখন রিপোর্টে উঠে এসেছে এবং যে কারণগুলো উঠে এসেছে সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ এবং বড় রকমের সতর্কতা বয়ে এনেছে আমরা দেখেছি যে এ কারণগুলো যে কারণগুলো এখানে উল্লেখ করা হয়েছে খুব নিচের দিকে আরো কয়েকটি কারণের সঙ্গে সংযোগ ঘটানো হয়েছে আর একটি হচ্ছে ইসলাম ধর্মসম্মত জীবনযাপন না করা আরেকটি হচ্ছে এরই একটি অংশ স্বামী বা স্ত্রীর কারো অবৈধ পরকিয়ার সম্পর্ক আমি ব্যাপকভাবে এ দুটি কারণের কথা এখানে উল্লেখ করে এজন্য দরকার মনে করি যে আজকের জীবনে নগর জীবনে গ্রামীণ জীবনে মিডিয়ার দিক থেকে এবং বিভিন্ন সংস্কৃতিগত দিক থেকে যে ব্যাপক ইসলাম বহির্ভূত ইসলামের সঙ্গে অসঙ্গতিশীল সংস্কৃতির যে চর্চা গণমাধ্যমের যে চর্চা চলছে এর একটা অত্যন্ত নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনের উপরে পড়ছে স্বামী তার রুচি নষ্ট করছে স্ত্রী তার চোখ এবং মনের রুচি নষ্ট করছে এর ফল হচ্ছে অবধারিতভাবে দু বছর চার বছর পাঁচ বছর পরে একজনের কাছে আরেকজনের ভালো না লাগা অন্য অনেক অসঙ্গতি অসামঞ্জস্যের পাশাপাশি এই যে মানুষের মন এবং মনোভাবের পরিবর্তন ঘটা রুচির পরিবর্তন ঘটা এবং অন্যদিকে তার মন ধাবিত হওয়া এটার কারণে শুধু আমাদের সমাজে ব্যাপক হারে সংসারগুলো ভাঙছে ব্যাপারটা এতটুকুতেই সীমাবদ্ধ নয় মানুষের চরিত্র ধ্বংস হচ্ছে এবং ওই সংসারের আগত সন্তানগুলোর ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে আমরা এজন্যই আজকে শুধু এই রিপোর্ট পড়ে আতঙ্কিত হওয়া বা শঙ্কিত হওয়াটাই যথেষ্ট মনে করি না আমরা এই সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে অনুরোধ রাখতে পারি আহ্বান রাখতে পারি আসুন আমরা স্বামী এবং স্ত্রীর এবং প্রত্যেকটা নারী এবং পুরুষের জীবনে ইসলাম সম্মত শুদ্ধতা সাংস্কৃতিক শুদ্ধতা জীবন জীবনযাপনগত শুদ্ধতা এবং নৈতিকতার যে চর্চা ইসলাম আমাদেরকে বারবার শিখিয়ে যাচ্ছে শেখাচ্ছে অনুপ্রাণিত করছে সেই শিক্ষা আমরা গ্রহণ করি ওয়াখিরু দাওয়ানা আনিল রব্বিল আলমী